বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আজ কোন পথে চলেছে এদেশের শিক্ষাঙ্গনগুলো হয়েছে আজ কলুষিত শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর বেশিরভাগ আজ সুবিধাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা ও জুলুমে দেশবাসী আজ অতিষ্ঠ জাতির বিবেক সাংবাদিক শ্রেণীর কলমও যেন হারিয়েছে তার প্রকৃত চরিত্র এমনকি জাতির ত্রুটি সংশোধনের দায়িত্ব যাদের উপর অর্পিত সেই শ্রদ্ধাবাজন আলেম ওলামারাও আজ নানাবিধ কারণে স্বীয় দায়িত্ব পালনে উদাসীন ও অক্ষম তবে কি এ জাতির মুক্তির কোনো পথ নেই নেই কি এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় যদি মুক্তি ও পরিত্রাণের সকল পথই রুদ্ধ হয়ে থাকে তবে অন্নহীনের বুবুক্ষু কান্না বস্ত্রহীনের সলজ্জ চিৎকার আর ধর্ষিতার বুক ফাটা আর্তনাদের মাঝে অক্ষম হয়ে বেঁচে থাকায় কি বা যুব সমাজের ঘুমন্ত বিবেকের কাছে এ প্রশ্ন উচ্চারণ করে তরুণ ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদের এবারের সংগ্রামী পরিবেশনা কি হবে বাস্তবধর্মী অডিও অ্যালবাম কি হবে আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা সবাই পাপি তাপি কোনো পুঁজি নাই অসহায় বান্দা মোরা তোমার মদুদ চাই আমরা সবাই পাপি তাপি কোনো পুঁজি নাই অসহায় বান্দা মোরা তোমার মদুদ চাই তোমার মদুদ দিয়ে মোদের দিও গো নাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা গুনা করার শক্তি ক্ষুদা মোদের আছে যত ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত গুণা করার শক্তি খোদা মোদের আছে যত ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত বর্ষে দিও মোদের তরে দয়া ও রহমান পথ আমরা তোমার অবুঝ বান্দা ভুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই দেখতে দেখতে হয় যেন শেষ আমারি হায়াত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহা আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি